নাজিল করা হয়েছে ফুরকান যে কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত অবাইনাতিম মিনাল হুদাওয়াল ওয়াল ফুরকান এবং যার মধ্যে রয়েছে হেদায়েত সুস্পষ্ট বিধান বোঝা গেল রমজান মাসের যত বড় মর্যাদা এর মূলে রয়েছে কোরআন নাজিলের ঘটনা আপনারা জানেন বিভিন্ন দিবস মানুষেরা উদযাপন করে থাকে যদিও সেগুলো শরিয়ার দৃষ্টিতে কোনোটা বৈধ কি অবৈধ তা আলোচনা করছি না আন্তর্জাতিকভাবে পহেলা মে শ্রমিক দিবস একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ইত্যাদি পালন করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এই দিবসগুলো কতবার এসেছে কতবার চলে গেছে কোন মানুষ খবর রাখার প্রয়োজন মনে করেনি কিন্তু এই দিবসগুলোতে বিশেষ কোনো ঘটনা ঘটে যাওয়ার পর থেকে দিবসগুলোর গুরুত্ব বেড়ে যায় ঘটা করে উদযাপন করা হয় ঠিক তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসে রমাদান মাস কত আসলো কত গেল পৃথিবীর কোনো মানুষ এর খবর রাখার প্রয়োজন মনে করেনি কিন্তু যখন থেকে পবিত্র কোরআন নাজিল হলো তখন থেকে এই রমজানের গুরুত্ব বেড়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতের সাথ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরআনের জন্য রমজানের মর্যাদা কোরআনের জন্য লাইলাতুল কদরের মর্যাদা ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে এরপরে প্রশ্ন করেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস এর গুরুত্ব কি এরকম প্রশ্নকে বলা হয় ইস্তেফামে এনকারি গুরুত্ব বোঝানোর জন্য শ্রোতার থেকে উত্তর চাওয়ার জন্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম কেন কারণ একটাই ইন্না আনজাল নাহু ফি লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের জন্য আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কোরআনে বলা হয়েছে এব্রাহিম আলাইহি সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছিলেন তার মধ্যে সর্বশেষ দোয়া ছিল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক হে আমাদের রব আপনি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠান তাদের থেকেই যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক আপনার আয়াতকে তেলাওয়াত করা ওয়ুজাক্কিহিম মানুষের আত্মাকে শুদ্ধ করা ওয়ু কিতাব ওয়াল হিকমা এবং মানুষদেরকে কিতাব ও হিকমার তালিম দিবেন বোঝা গেল এব্রাহিম আলাই ইসলাম দোয়া করেছিলেন একজন শিক্ষকের জন্য একজন রাসুলের জন্য আমি কাবা নির্মাণ করেছি মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছি যোগ্য ইমামের প্রয়োজন যোগ্য শিক্ষকের প্রয়োজন তুমি একজন শিক্ষক তোমার পক্ষ থেকে নাজিল করো যে শিক্ষক হবে আমার সন্তানদের থেকে অনেকে আল্লাহর নবীর মর্যাদা বয়ান করতে গিয়ে এমন কিছু বলে ফেলে যা আল্লাহর আসন পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি ইসলামে নেই খ্রিস্টানরা ঈসা ইসলামকে আল্লাহর পুত্র বানিয়েছে এহুদিরা ওজায়েরকে আল্লাহর পুত্র বানিয়েছে আর মুসলিমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহর পুত্র বানায় নাই বরং আল্লাহর অংশ বানিয়েছে বেশি দূর যেতে হবে না বাংলাদেশে সুন্নিয়া কাদরিয়া নামে একটা গ্রুপ আছে নিজেদেরকে দাবি করে আহলুস সুন্নাওয়াল জামা এই লোকগুলোর পরিষ্কার বক্তব্য আল্লাহর নবী মানুষ ছিলেন না তাহলে কি ছিলেন আল্লাহর নবী ছিলেন আল্লাহর জাতি নূর থেকে তৈরি তিনি আল্লাহর থেকে বিচ্ছিন্ন নন তাদের বইয়ে পরিষ্কার লেখা মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় এটাকে বোঝানোর জন্য আর একটা কবিতা তৈরি করেছে বাতির আলো বাতি নয় রে বাতির থেকে জুদা নয় মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় অশিক্ষিত মূর্খ লোকেরা কোরআন সন্না থেকে দূরে যারা তারা বলে ঠিকই তো ভাইরা আমার এব্রাহিম আলাইহিসালাম সেজন্য দোয়ার মধ্যে পরিষ্কার করে দিয়েছেন রব্বানা ওয়াবাস রাসূলাম মিনহুম হে আমাদের রব ওয়াবাস ফীহিম রাসূলান তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও ইয়াতলু আলাইহিম আয়াতিক যিনি তোমার আয়াত তেলাওয়াত করে আমার এই মাদ্রাসাকে আবাদ করবে মসজিদকে আবাদ করবে আমার সন্তানদেরকে শিক্ষা দিবে ওয়ুজাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ইব্রাহিমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন সেই দোয়ার প্রতিফলন ঘটেছে আমাদের নবীকে দিয়ে সুরায় জুমাতে বলা হয়েছে যিনি তাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন যিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন আলোচনা হচ্ছিল আমাদের নবীর এত বড় মর্যাদা তার পিছনেও মূল রহস্য হচ্ছে তিনি কোরআনের তেলাওয়াতকারী কোরআনের শিক্ষক এজন্যই বলা হয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হলেন কোরআনের প্রথম শিক্ষক ইব্রাহিম আলাইহ সালাম তার জন্য মাদ্রাসা তৈরি করেছেন বাইতুল্লাহ হচ্ছে প্রথম মাদ্রাসা শিক্ষক হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম ছাত্র হচ্ছেন সাহাবা কেরাম কি সুন্দর মিল মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ মাদ্রাসার নেশাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ মাদ্রাসার শিক্ষক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে ছাত্রদেরকে কি বলা হচ্ছে শুনুন কোরআন বলছে উলাই কাহেজবুল্লাহ আল্লাহর নবীর ছাত্র যারা আল্লাহ তালা তাদের উপাধি দিয়েছেন উলাই কাহেজবুল্লাহ তারা হচ্ছে আল্লাহর হেজব আল্লাহর দল পরীক্ষাও নিয়েছেন আল্লাহ তারা বলছেন আল্লাহ নিজে ওদের পরীক্ষা করেছেন দুনিয়ার স্কুলের কলেজের ছাত্রদের পরীক্ষা হয় রুমের ভিতরে টেবিল চেয়ার থাকে কোন জায়গায় এসি থাকে আল্লাহর নবীর ছাত্রদেরকে পরীক্ষা করা হয়েছে ওহুদের ময়দানে পরীক্ষা করা হয়েছে বদরের ময়দানে পরীক্ষা করা হয়েছে হোনাইনের ময়দানে পরীক্ষা করা হয়েছে ফাঁসি কাটতে ঝুলন্ত অবস্থায় যারা ফাঁসির কাস্তে ঝুলেও বলছে নাহনুল্লাদিন আব্বায়াউ মুহাম্মাদা আলাল জেহাদে মা বাকিনা আবাদা যারা ফাঁসির কাস্তে ঝুলেও বলছেন ফালাস্তু বালি হিনা উক্তল মুসলিমা আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই وذلك في ذات الإله وإن يشاء يبارك لي في أوصال شلف ممزعي আমার কোনো পরোয়া নেই আমার কোনো আক্ষেপ নেই আল্লাহর জন্য আমার জীবন চলে যাচ্ছে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে কোনো আক্ষেপ নেই যেহেতু সাব হচ্ছে কার জন্য পরীক্ষা চলছে বদরের ময়দানে পরীক্ষা চলছে হোনাইনের ময়দানে পরীক্ষার ফলাফল কি হচ্ছে পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ কারণ দুনিয়ার শিক্ষকরা পড়ায় যে পড়ায় তার চেয়ে ভালো শিক্ষক দিয়ে পরীক্ষা নেওয়া হয় মান যাচাই করার জন্য যেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ যেই মাদ্রাসার ছাত্রদের নামে হিজবুল্লাহ যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ জবিহুল্লাহ যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সেই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোনো ব্যক্তি নেই দুনিয়ার কোনো শিক্ষক নেই দুনিয়ার কোনো এক্সামিনার নেই আল্লাহ সুবহানাহু ওয়া নিজে বলেছেন উলাইকাল্লাযী আল্লাহ আল্লাহ নিজে তাদের পরীক্ষা করেছেন স্বয়ং আল্লাহ তাদের পরীক্ষা করেছেন পরীক্ষা চলছে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা ওরাই হচ্ছে সফল কাম ওরা হচ্ছে কামিয়াব ওরাই হচ্ছে সত্যিকার মুমিন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারা হক মমিন ছিলেন প্রকৃত মমিন ছিলেন এরপরে শুধু আল্লাহ তালা তাদের মমিন সার্টিফিকেট দিয়ে ক্ষান্ত করেননি আল্লাহ তালা বলেছেন ফাইন আমানু তাদাও বিশ্ব মুসলিম শুনে রেখো যারা ইমানের দাবি করো আর চিস্তি কাদেরি নকশাবন্দি মোজাদ্দিদি পাশান পাশের জিকির হাফসরমের জিকির বিভিন্ন ফেরকায় বন্টন হয়ে গেছ আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলিমা আমান্তুম বিহি কেয়ামত পর্যন্ত যে কেহ ইমানের দাবি করবে তার ইমান যদি আল্লাহর নবীর সাহাবিদের ইমানের সঙ্গে মিলে যায় আল্লাহর নবীর সাহাবিদের ইমানের কষ্টি পাথরে পরীক্ষা করে দেখা যায় ঠিক আছে তাদের মতো হয়েছে আল্লাহ তারা বলছেন ফাকাদি দাদাও তাহলে অবশ্যই তারা হেদায়তের উপরে আছে তাহলে বোঝা গেল যাদের ইমান সাহাবায়ে কেরামদের ইমানের সঙ্গে মিলবে না যাদের ইমান সাহাবায়ে কেরামদের সাথে মিলবে না তারা যত বড় বুজুর্গ দাবি করুক তিস্তি দাবি করুক কাদের দাবি করুক নকশাবন্দি দাবি করুক আর যত বড় পীর দাবি করুক আল্লাহ সুবহানাহু ওয়া কথা অনুযায়ী তারা সব কিছু হতে পারে কিন্তু মমিন হতে পারে না আল্লাহর নবীর যুগে চিস্তি ছিল কাহাদিরি ছিল নকশাবন্দি ছিল মুজাদ্দিদি ছিল ফয় লতিফার জিকির ছিল আল্লাহর নবীর যুগে খতনে খাজা গান ছিল আল্লাহর নবীর যুগে পীর পূজা মাজার পূজা ছিল পীর মুরিদির প্রথা ছিল না সুতরাং যারা মুসলিম দাবি করে এই সমস্ত বেদাত এবং ভণ্ডামি ইসলামে ঢুকিয়েছে আল্লাহর দেওয়া দিনকে আল্লাহর দেওয়া কোরআনকে তারা বিকৃত করেছে আল্লাহর নবীর সাহাবিদের আদর্শ থেকে তারা দূরে সরে গেছে মুসলিম জাতি একদিকে রাজনৈতিকভাবে কেউ অনুসরণ করে জনকের তরিকা কেউ ঘোষকের তরিকা কারো ধর্ম হচ্ছে গণতন্ত্র কারো ধর্ম হচ্ছে সেকুলার কারো ধর্ম হচ্ছে সমাজতন্ত্র রাজতন্ত্র অপরদিকে ধর্মীয় ভাবে কারো ধর্ম হচ্ছে তিস্তি কারো কাদেরি কারো নকশাবন্দি কারো মুজাদ্দিদি হানাফি সাফি হাম্বলি মালিকি রাফেজি খারেজি শিয়া মুরজিয়া জাহামিয়া কাদ্রিয়া জাবরিয়া নকশাবন্দিয়া হাজার রকমের তরিকা তৈরি করে আল্লাহর দেওয়া দিনকে আল্লাহর নবীর আনিত দিনকে এবং সাহাবায় গ্রামদের সেই প্রচারিত দিনকে তারা ধ্বংস করে দিয়েছে এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি যদি তারা ঈমান আনে ঠিক ওরকম ভাবে যেরকম তোমরা ঈমান এনেছো ফাকাদিহ তাদাও তাহলেই কেবলমাত্র তারা হেদায়েত প্রাপ্ত হলো কোরআন এই হেদায়েতের মাপকাঠি সেজন্য আল্লাহ বলছেন মিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়েতের সুস্পষ্ট বিধান রয়েছে অস্পষ্ট নেই কোন পীরের জন্য কোন বুজুর্গের জন্য কোন অলির জন্য কোন মুফতি মহাদ্দেশের জন্য ইসলামের অবব্যাখ্যা করার ঠিকাদারি রাখা হয় নাই আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাত্তু ফিকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা কানাহারিহা আমি তোমাদেরকে এমন একটা মিল্লাত এমন একটা দিনের উপরে রেখে যাচ্ছি লাইলুহা কানাহারিহা যার রাত এবং দিন পরিষ্কার বরং রাতটা দিনের মতো রাতটা দিনের মতো স্বচ্ছ পরিষ্কার যে কেহ এই কোরআন থেকে হেদায়েত নিজের চাবে সে হেদায়েত পেয়ে যাবে এই কোরআনের ভিতরে ছয় লতিফার জিকির আছে পীর শব্দের বইতে পরিষ্কার লেখা আছে ছয় লতিফার জিকির কোরআনে পাকে নাই হাদিস শরীফে নাই তবে আল্লাহর অলিগণ আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে তৈরি করেছেন যদি বিশ্বাস না করেন তাহলে দেশের হকানি পীর নামধারী ব্যবসায়ী ঠিকাদার পীর বুর্জুয়া পীর চরমনাই পীরের বই ভেদে মারেফাত খুলে দেখুন শেষের দিকে লেখা আছে ছয় লতিফার জিকির শিরোনামে এইখানে ভূমিকায় তিনি নিজেই লিখেছেন ছয় লতিফার জিকির কোরআনে পাকে নেই হাদিসে নেই তবে আল্লাহকে পাওয়ার জন্য একটা ওসিলা হিসাবে বুজুর্গানে দিন রাত তৈরি করেছেন আমি জিজ্ঞেস করতে চাই এই বুজুর্গে দিনেরা ফয়লতিফার জিকির তৈরি করার আগে যারা মারা গেছেন সাহাবায়ে কিরাম তাবেঈন কিরাম তারা আল্লাহকে কি না পেয়ে মারা গেছেন তারা কি আল্লাহকে চিনেন নাই তাদের এবাদত গ্রহণযোগ্য হয় নাই বোঝা গেল কোরআনের আয়াত এজন্য পরিষ্কার বলে দিয়েছে ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও যদি তারা ইমান আনে ঠিক সেভাবে যেভাবে তোমরা ইমান এনেছো সাহাবারা ইমান এনেছো ফাকাদ দাও তাহলেই তারা হৃদায়ত প্রাপ্ত হলো কোরআন ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য দানকারী সত্য কোনটা মিথ্যা কোনটা স্পষ্ট বয়ান করে দেয় কোরআন কোরআনের সঙ্গে মিলাও আল্লাহর নবী কোরআনের শিক্ষক তার বাণীর সঙ্গে মিলাও যেটা মিলবে ওটা হক যেটা মিলবে না ওটা বাতিল কোরআনের সুরায় নেশা উনষাট নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রসুল যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও মত বিরোধ দেখা দেয় মত পার্থক্য দেখা দেয় তাহলে তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে রাসুলের সহি হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সঙ্গে যারটা মিলবে সেটা মেনে নাও আর কোরআন এবং হাদিসের সঙ্গে যার তা মিলবে না ওটা ওর মুখে ছুঁড়ে মেরে দাও ইনকুম তুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যদি সত্যিকার তোমরা আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো আল্লাহর রাসূলের প্রতি ইমান এনে থাকো তাহলে তোমরা এইভাবে সত্য মিথ্যাকে যাচাই করো এ কথা বলো না এ কথা বলো না আমাদের পীর সাহ কম বুঝেন আমাদের হুজুররা কি কম বুঝে বাপ দাদার যুগ থেকে যা করেছি তারা কি ভুল করে গেছে তারা যদি জাহান নামে যায় তো আমরাও জাহান নামে যাব কত বড় বেয়াদবি কোরআনের সঙ্গে যুগে যুগে কাফের মোশরেকদের এটাই ছিল বক্তব্য কোরআন বলছে যখনই তাদেরকে বলা হতো তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া রাসূল তোমরা আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন তার কাছে ফিরে আসো রাসূলের কাছে ফিরে আসো তখনই তারা বলতো হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আমাদের জন্য ওটাই যথেষ্ট যা আমরা বাপ দাদার যুগ থেকে পেয়েছি এর উপরে আমার স্বতন্ত্র লেকচার আছে বইতে লেখা আছে বিস্তারিত বইগুলো থেকে পড়ে নেবেন কিতাবুল আকায়দে দেওয়া আছে আলোচনা হচ্ছিল রমজান কোরআনের মাস কোরআনের কারণে আল্লাহর নবীর মর্যাদা কোরআনের কারণে রমজানের মর্যাদা কোরআনের কারণেই হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা এই কোরআন কেন আসলো কোরআন বলছে জিন ভূত তাড়ানোর জন্য নাজিল করা হয়নি এই কোরআন চিনির বর্তনে ধুয়ে মেষ্ক জাফরান দিয়ে লিখে ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য নাজিল করা হয় নাই আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কে নিশ্চয় আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে ভাবে কেন নাজিল করেছি বিমা যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে মানুষের মধ্যে বিচার ফয়সলা করতে পারেন সে অনুযায়ী যা আল্লাহ তালা আপনাকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ আপনাকে কোরআনের মাধ্যমে যে রাস্তা দেখিয়ে দিয়েছেন যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্ত অনুযায়ী বিচার ফয়সলা করার জন্য আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে এ কারণেই কোরআনে যদি কোনো ফয়সলা থাকে কোরআনে যদি কোনো বিষয় উল্লেখ থাকে ওই ফয়সলা মেনে নেওয়া মোমিনদের জন্য বাধ্যতামূলক নিজস্ব কোনো মতামত দেওয়ার সুযোগ নেই কোরআন বলছে আলা আলাহুল খালকু ওয়াল আমরু সুরায় আরাফ সাত নম্বর সুর আর চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার আইন চলবে কার সৃষ্টি যিনি করেছেন তার আইন চলবে সৃষ্টি করেছেন কে না তিনশো ষাট মূর্তি মক্কার খানায় কাবাতে তিনশো ষাট মূর্তি ছিল মানুষ তার পূজা করত তাদেরকে আল্লাহ বিশ্বাস করে নয় তাদেরকে দাতা বিশ্বাস করে নয় তাদেরকে আইন প্রণেতা বিশ্বাস করে নয় তাদের পূজা করত আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য ভায়া মাধ্যম হিসেবে কোরআনে পরিষ্কার বলা আছে মা না ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এই দেবদেবী আর মূর্তিগুলোর এবাদত অন্য কোনো উদ্দেশ্যে করি না শুধু একটাই উদ্দেশ্য ইল্লাহি যুলফা ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে আরাকায়াত আল্লাহ তারা বলছেন মক্কার কুফাররা বলতো হাউলাই সুফাউনা ইন্দাল্লাহ এই দেব দেবী আর মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী কি হিসাবে তাহলে বোঝা গেল মক্কার খানায় কাবার তিনশো ষাট মূর্তি পূজারীরা মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করত না ওদেরকে দাতা বিশ্বাস করত না আর বর্তমান যুগের পীর পূজারীরা পীরদেরকে দাতা বিশ্বাস করে যারও নাম দিয়েছে গাউসুল আজম গাউস মানে ত্রাণকর্তা আজম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় ত্রাণকর্তা মমিন বিশ্বাস করবে একমাত্র আল্লাহ সুবাহান আর মুশেকরা বিশ্বাস করবে কোনো অলি বুজুর্গকে বান্দা নওয়াজ গরিব নওয়াজ আতা বক্স গঞ্জে বক্স এ সমস্ত প্রত্যেকটা বিষয় আল্লাহর বৈশিষ্ট্য বান্দা নামাজ ফার্সি শব্দ বান্দাকে নামাজ নেওয়ালা যে বান্দাকে অনুদান দেয় গরিব নওয়াজ গরিবকে যে অনুদান দেয় গরিবকে অনুদান দেয় কোনো অলি বুজুর্গ না আল্লাহ ভাইরা আমার এজন্য মনে রাখতে হবে একদিকে পীর সুফিরা ইসলামের সর্বনাশ করেছে এরা অলি বুজুর্গদেরকে ওই মূর্তির স্থানে ভায়া মাধ্যম বানিয়েছে অপরদিকে রাষ্ট্রীয় যারা তারাও মূর্তির মতো কিছু বানিয়েছে যদিও তিনশো ষাট পূর্ণ হয় নাই এখনো মক্কার খানায় কাবায় যেমন তিনশো ষাট মূর্তি ছিল মানুষ তাদের কাছে ভোগ দিত কিন্তু তার আইন তৈরি করত না আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা তাদের ছিল না কিন্তু এখন মুসলিম দেশগুলোতে প্রত্যেকটা দেশে বেশিরভাগ দেশে পার্লামেন্ট আছে সেখানে আইন তৈরি করে আল্লাহর আইনকে বাতিল করে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে জনগণ তাদের কথা মানে যারা মন্ত্রী এমপিদের আইন তৈরি করা আইন মানে সে আইন দ্বারা বিচার ফয়সলা করে তারা নিশ্চয়ই আল্লাহর এবাদতকারী নয় বরং তারা মন্ত্রী এমপির এবাদতকারী তাদের আল্লাহ হয়ে গেছে তিনশো পঁয়তাল্লিশ কিছুটা গ্যাপ এখনো রয়ে গেছে মক্কার খানায়ক আবার মূর্তির সংখ্যা ছিল কত আর আমাদের সংসদে মূর্তির সংখ্যা কত ব্যস্ত এতটুকু ওই মক্কার মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা রাখে নাই আর আমাদের জীবন্ত মূর্তিগুলো আল্লাহর আইনকে বাতিল করে শুধু বাতিল করে তাই না আল্লাহর আইনকে তারা সমালোচনা করে আল্লাহ তারা নাকি নারীদেরকে ঠকিয়েছে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ তারা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইন দিয়েছেন আল্লাহ যারা আল্লাহ আইনকে চ্যালেঞ্জ করে আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছে বলে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি করছে তারা আর যাই হোক ইফতার করুক ইফতারে পার্টি দেওক আর যত হেদাত করুক কারা পট্টি আন্দুক যাই হোক মুনাফিক হতে পারে সোয়ার হতে পারে মুশরিক হতে পারে মমিন হতে পারে না মাইকটা ডিস্টার্ব করছি কেন ভাইরা আমার কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে ইনিল হুকম ইল্লা আমার আল্লাহ তাবুদু ইল্লা রমজান কোরআনের জন্য এজন্য শুরুতে আগে ইমান ঠিক করে নাও হাজার রমজানের রোজা রাখো রাজনৈতিক প্রোগ্রাম দিয়ে তার মাহফিল করো কোনো লাভ হবে না যদি কোরআনের বিধানকে না মানো কোরআনের জন্য এই রমজান মাস কোরআনের জন্য এই রমজানের মর্যাদা কোরআন বলছে ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তিনি হুকুম করেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আর কারো গোলামি করো না আল্লাহর এবাদত ছাড়া কারো এবাদত করো না আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য চলবে না আল্লাহ বলে দিয়েছেন কোনো মন্ত্রী এমপির হুকুম চলবে না কোনো পীর বুজুর্গের শরিয়াত চলবে না কোনো সংসদের আইন চলবে না আইন চলবে কার আমার আল্লাহ তাবুদু তিনি তোমাদের হুকুম করে দিয়েছেন আল্লাহ তাবুদু আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না আনুগত্য চলবে কার খালি রমজান মাসে ইফতার খাওয়ার মাধ্যমে যে আল্লাহ তালা রমজানের রোজা ফরজ করেছেন সে আল্লাহ তাআলা এই আইন বিধান দিয়েছেন সে আল্লাহ হুকুম দিয়েছেন সম্পত্তিতে একজন পুরুষ দুজন নারীর সমান পাবে আরো এরকম অনেক আইন একটু পরে দেখাচ্ছি যারা আল্লাহর বিধানকে মানে না আল্লাহর হুকুম মানে না রমজান মাস এলে পরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হাতে নেয় রাজনৈতিক প্রোগ্রাম ইফতার মাহফিল তাদের পরিষ্কার বলছি জেনে রাখুন সুরা ইউসুফের একশত চার চল্লিশ সুরা ইউসুফের বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু শুধু এ পর্যন্তই না এবারে অনেকে আল্লাহর আইন পরিবর্তন করতে পারে বদলাতে পারে সেজন্য আল্লাহ তাআলা আগাম বলে দিয়েছেন ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহ তারা বিধান দিচ্ছেন লামু আক্কেবারে হুকমিহি আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরির অধিকার কাউকে দেওয়া হয়নি লামু আক্কেবারে হুকমিহি আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দেওয়ার কেউ নেই পিছনে ফেলে দেওয়ার কেউ নেই কার অধিকার নেই যারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি করে যারা আল্লাহর আইনের ভুল ধরে আল্লাহর আইনে যুগে চলে না ও আমার জাতি সে যত বড় হাদিসা হোক না কেন নামাজি হোক না কেন রোজাদার হোক না কেন দাড়িওয়ালা হোক না কেন টুপিওয়ালা হোক না কেন পট্টিওয়ালা হোক না কেন যেই হোক না কেন আর যাই হোক না কেন সে মমিন হতে পারে না মুসলিম হতে পারে না কোরআনের সুরায় রাত তেরো নাম্বার আর একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন অল্লাহ ইয়াহকুমু লামু আক্কেবালে হুকমিহি আল্লাহ তালা বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার কেউ নেই আল্লাহ তারা আরো পরিষ্কার করেছেন যে পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান মেনে নিতে পারবে না অতক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না কোরআন বলছে সুরায় নেশা চার নাম্বার সুরার পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ তালা বলছেন ফালা ওয়া রব্বিকা না আপনার রবের কসম লা ইউমিনুন তারা মমিন হতে পারে না তারা মমিন নয় হাত্তা ইউহাক্কিমু কাফিমা সাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া ফাসাদ মামলার ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে আপনাকে বিচারক মানল আপনি বিচার করলেন এরপরে আপনি যে বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোন রকম সংশয় আর দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না ওয়ুসাল্লিমু তাসলিমা এবং সম্পূর্ণরূপে আনুগত্য করবে মেনে নিবে এটা না করা পর্যন্ত সে মমিন হতে আল্লাহ তারা কসম করে বলেছেন সুরায় নেশা পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছে তোমার রবের কসম তারা মুমিন না এমনি ভাবে আল্লাহ তারা বলছেন এবারে আমাদের দেশের এই লোকদের চরিত্র আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন সুরায় নেশা চার নাম্বার সুরার ষাট নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك আপনি কি দেখেন নাই ওই সমস্ত মুসল্লিদেরকে ওই সমস্ত হাজি সাহেবদেরকে ওই সমস্ত এমপি মন্ত্রীদেরকে আলম তারা যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন যারা দাবি করে যে তারা ইমান এনেছে ওই কিতাবের প্রতি যা আপনার উপরে নাজিল করা হয়েছে এবং ওই সকল কিতাবের প্রতিও যা আগের নবীদের প্রতি নাজিল করা হয়েছে এরকম তারা দাবি করে কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে আসলে কি করে আল্লাহ বলছেন আর তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে তখন আর আল্লাহর কালামের কাছে যায় না যায় কোথায় তাগুত মানে হচ্ছে রচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে আমাদের দেশে লোকদেরকে জিজ্ঞেস করা হয় তাগুত মানে কি তাগুত চিনে না অথচ তাবুদকে বর্জন করা তাওহিদের মূল অংশ তাওহিদের দুই রোকন তার প্রথম রোকন হচ্ছে তাবুদকে বর্জন করা সুরায় বাকারা এর ছাপ্পান্ন নম্বর আয়াতের একটা অংশ পড়ুন পরিষ্কার বলা আছে সামাইয়াত ফুরবিত তাগুতি ويؤمن بالله فقد استمسك بالعروة তাগুত যে ব্যক্তি তাগুতকে কুফুর করে প্রত্যাখ্যান করলো অতপর আল্লাহর উপর ইমান আনলো কয় শর্ত আগে তাগুতকে বর্জন করতে হবে তাগুত যে তাগুতকে কুফুর করে তাগুতকে প্রত্যাখ্যান করে আর আল্লাহর উপর ইমান আনে কয় শর্ত এরপরে আল্লাহ বলছেন ফাকাদ ইস্তাম বিল উরওয়াতিল মুস্তা সেই ইস্তাম সাকা শক্তভাবে ধারণ করলো বিল উরওয়াতিল উস্তা মজবুত হাতল শক্ত হাতল লাং ফিসামা লাহা যা কখনো ছিঁড়ে যাবার নয় আর কখনো ছিঁড়বে না এটা আত্মসী না কোন পীরের রশি না আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করে কুফুর করে বর্জন করে আর আল্লাহর পরিমাণ আনে ফকাদ ইস্তাম সাকাবিল মাসাকা মানি ধরা সাধারণ ধরা আল্লাহ তা বলেন নাই আল্লাহ বলেছে ইস্তাম শক্তভাবে ধারণ করলো কি ধারণ করলো ধরলো ভাবে কিন্তু হাতলটা দুর্বল ছিঁড়ে পড়ে যাবে আল্লাহ বলছেন না ধরলো ভাবে দুই হাতে ধরলো আর ধরলো কি জিনিস বিল ওরওয়াতিল উস্কা উস্কা মানে মজবুত শক্ত ওরওয়া মানে হাতল এই ফ্যান একটা করার সঙ্গে লাগানো হয়েছে রডের সঙ্গে এই রডটা যদি দুর্বল থাকে ছিঁড়ে পড়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল ওরওয়াতিল উস্কা সে ব্যক্তি মজবুত হাতল মজবুত রশি ধারণ করলো লান ফেসামা লাহা যা কখনো ছিঁড়ে দেবার নয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু পরিষ্কার বলে দিয়েছেন ওরা তাগুতের কাছে বিচার ফয়সাল নিয়ে যায় এই তাগুত মানে কি শয়তান আমাদের দেশে কোরআন তর্জমা পড়ানো হয় কোরআনের তাফসির লেখা হয়েছে অনুবাদ করে বাংলায় সব জায়গায় লেখা হয়েছে তাগুত মানে শয়তান শয়তান একটা যা ঠিক তাই বলে শয়তান একমাত্র তাগুত নয় এখানে বলা হয়েছে তাগুত তারা তাগুতের কাছে বিচার ফয়সলা নিয়ে যায় এখানে তাগুত মানে যদি শয়তান হয় শয়তানের কি কোনো ইজলাস আছে যেখানে মানুষ দলে দলে বিচার নিয়ে যায় শয়তানের টেবিল চেয়ার সাজানো আছে শয়তানের ইজলাস আছে যেখানে মানুষ দলে দলে বিচার নিয়ে যায় না এখানে এমন এক তাগুতের কথা বলা হয়েছে যেই তাগুতের ইজলাস আছে যেই তাগুত তার ইজলাসে বসে থাকে সামনে তার টেবিল চেয়ার আছে লোকেরা তার কাছে বিচার ফয়সলা নিয়ে যায় সেই তাগুত কারা চিনতে হবে দিনে তাদেরকে বর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত বর্জন না করবে ততক্ষণ মমিন হতে কোরআন বলছে দাবি করে মাশাল্লাহ মমিন কি সুন্দর করে আল্লাহ বলছেন আলাম তার তুমি কি চোখে দেখো না আলাম তার তোমার কি চোখ নাই চোখে দেখো না আল্লাহ ইরাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক যারা দাবি করছে যে তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপর এবং আপনার আগের কিতাবের উপরেও কিন্তু বিচার ফয়সালার ব্যাপার আসলে তগুত তারা তগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায় অকদ উমেরু অথচ আল্লাহ তালা তাদেরকে আদেশ করেছিলেন তাগুতকে কুফুর করার জন্য ফামাইয়াক ফুরবিত তাগুত তাগুতকে কুফুর করার জন্য বর্জন করার জন্য কিন্তু তারা তাগুতকে বর্জন না করে তাগুতের কাছে বিচার ফয়সলা নিয়ে যায় আল্লাহ তালা বলছেন ওয়ুরিদু শয়তান তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে চায় সুরায় নেসা ষাট নাম্বার আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল এরা হিন্দু না এরা খ্রিস্টান না এরা বৌদ্ধ না এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দাবি করে আমরা কোরআন মানি হাদিস মানি আসমানি কেতাব বিশ্বাস করি কারণ এখানে শুরুতেই বলা হয়েছে আলাম তার আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন না আপনি চোখে দেখতে পাচ্ছেন না ওই সমস্ত লোকদেরকে আমানু যারা দাবি করে তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপর তাহলে এখন ইমানদারদেরকে তালাশ করতে হবে ইমানের দাবি করে আল্লাহ সুবাহ এভাবে পরিষ্কার করে বলেছেন এরপরে মমিনদেরকে বলছেন শুনুন আল্লাহ তারা বলছেন ওমা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وما كان لمؤمن ولا مؤمنة কোন মমিন পুরুষের জন্য এবং কোন মমিন স্ত্রী লোকের জন্য অধিকার নেই ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং আল্লাহর রাসুল কোন বিষয়ে ফয়সলা দেন কোন বিষয়ে রায় দান করেন তখন কোন মমিন এবং মমিনার জন্য অধিকার নেই আমরিহিম তাদের নিজেদের ব্যাপারে কোনো এখতিয়ার থাকবে না স্বাধীনতা থাকবে না মনে চাইলে মানলাম মনে চাইলে মানলাম না এটা এই যুগে চলে না মেনে নেওয়া যায় না এরকম বলার অধিকার নেই আল্লাহ তারা বলছেন এরকম যারা বলবে আল্লাহ এবং আল্লাহর রাসুল অবাধ্য যারা হবে তারা স্পষ্ট ভাবে আল্লাহর থেকে গোমরা হয়ে দুনিয়া আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে ভাইরা আমার এটা এ সংখ্যার পত্রিকা আত্মীয়ান আমাদের বের হয়েছে তার মধ্যে আরো বিস্তারিত লেখা আছে এরপরে আমি এখানে আল্লাহর আইন কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ বিধানগুলো পরিবর্তন করা হয়েছে সেগুলো কোরআনের দলিল দিয়ে লেখা হয়েছে যেহেতু রমজানের মাস কোরআনের মাস কোরআনের উপরে আস্থা রাখা কোরআন থেকে হেদায়েত নেওয়া কোরআনকে মেনে নেওয়ার প্রতিজ্ঞা যারা করবে তাদের জন্য মাহে রমজানের আগমন ভাইরা আমার এই মাহে রমজানের গুরুত্ব এত বেশি কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু আশরাম সালিহা ইলা সাবঈমিয়াতে দিরফিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন বনি আদমের প্রতিটি নেক আমল দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় কিন্তু কাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইল্লা সাওম আল্লাহ তারা বলছেন তবে সম ব্যতীত সম তার থেকে ব্যতিক্রম ইল্লা সম ফাইন্নাহু লি ওয়া বিহি কেননা এই সোয়াম শুধুমাত্র আমার জন্যই রাখা হয় এবং আমি নিজে এর বিনিময় দান করব আল্লাহ তারা নিজে বিনিময় দান করবেন আল্লাহ তারা বলছেন সম আমার জন্যই রাখা হয় অথচ আমরা সালাত তো আল্লাহর জন্য আদায় করি হজ আল্লাহর জন্যই করি যে কোনো আবাদত আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তালা কেন বললেন সব আমার জন্য আমি নিজের বিনিময় দান করব অন্য এবাদত ইচ্ছে করলে লৌকিকতার জন্য হতে পারে মানুষকে দেখাবার জন্য হতে পারে হজ করলো লোকেরা হাজির সাহ বলবে এমনি ভাবে সালাদ করলো লোকেরা নামাজি দিনদার বলবে তসবি হাতে রাখলো কিন্তু সমের ক্ষেত্রে এটা সম্ভব নয় কারণ যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে শ্রম না রাখতে চায় গোপনে খেতে পারে কিন্তু যখন কোনো বাধা নেই মন খেতে চায় কলিজা শুকিয়ে গেছে পানির তৃষ্ণায় ক্ষুধার তাড়নায় পেটে জ্বালা শুরু হয়ে গেছে সুন্দরী স্ত্রী তার কাছে আছে এরপরেও যখন কোনো বাধা না থাকা সত্ত্বেও এগুলোর থেকে বিরত থাকছে বুঝতে হবে সে কোনো মানুষকে খুশি করার জন্য নয় মানুষকে দেখাবার জন্য নয় বরং সরাসরি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য কাজটা করছে আল্লাহ তারা বলছেন ফাইন্নাহু লি এটা আমার জন্য রাখা হয়েছে ওয়ানা আজিজি বিহি আমি নিজে তার বিনিময় দান করবো সৌভাগ্য সেই শ্যাম পালনকারীদের জন্য যারা এটার তাৎপর্য বুঝে সিয়াম রাখে আল্লাহ নিজে যদি পুরস্কার দেন কত বড় পুরস্কার দিবেন এজন্য কোরআনে বলা হয়েছে তামাং জুহজিয়ান ইন্নার খেলাল জান্নাতা ফাকাদ ফাজ দুনিয়ায় মানুষ নিজেকে সফল মনে করে বাড়ি গাড়ি করলে সফল মনে করে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেছে সফল মনে করছে আল্লাহ তারা বলছেন না এটা কোনো সফলতা নয় যেই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফকাদ ফাজা সেই ব্যক্তি পূর্ণ সফলতা অর্জন করলো সায়েমদের জন্য সেই মর্যাদা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রাইয়ান জান্নাতের একটা স্পেশাল গেট রয়েছে জান্নাতে প্রবেশ করার স্পেশাল দরজা রয়েছে ইউকালু লাহুর রাইয়ান যার নাম হচ্ছে রাইয়ান যে দরজা দিয়ে কেয়ামতের দিবসে শুধুমাত্র কেবল মাত্র সায়েম যারা রোজাদার যারা তারাই প্রবেশ করবে লা মাহুম আহাদুন গায়রুহুম রোজাদার ছাড়া তাদের সঙ্গে আর কেউ প্রবেশ করতে পারবে না ইকালু আইনা সাইমুন সেখানে ঘোষণা করা হবে আইনা সাইমুন কোথায় সেই সাইম লোকেরা লোকেরা কোথায় রোজাদার লোকেরা যারা আল্লাহর জন্য খানা ত্যাগ করেছ পানি ত্যাগ করেছ স্ত্রী ত্যাগ করেছ কাম ভাব ত্যাগ করেছ আইনা সাইমুনা কোথায় সেই সায়েম আর লোকেরা ফায়াদখুলুনা মিনহু এই সায়েম লোকেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে ফাইদা দাখালা আখিরুহুম তাদের সর্বশেষ ব্যক্তি যখন প্রবেশ করবে তাদের যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে ওগুলিকা ওই গেট বন্ধ করে দেওয়া হবে ফালাম ইয়াদুখুল হুয়া হাদুন সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না বোখারির কিতাবুস সং খুলে দেখুন হাদিস নাম্বার এগারোশো ছিয়াশি মুসলিমের পঁচিশশো ছিয়াত্তর নাম্বার হাদিস পরিষ্কার রয়েছে সৌভাগ্যবান সেই সমস্ত সাইমরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া কঠিন দিবসে আইনা সাইমুন বলে ডাক দিয়ে স্পেশাল গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে সেরকম সাইম হওয়ার তৌফিক দান করুন আমিন ভাইরা আমার সাইমিনদের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন ইয়াউমাল কিয়ামাতি মিন রিহিল মিসকি ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন মোহাম্মদ সাল্লাহ আল্লাহর কসম করে বলছেন لخلوف দিবসে রোজাদারের মুখের দুর্গন্ধ মিসকাম্বারের চেয়েও বেশি প্রিয় আল্লাহর কাছে অনেকে আবার এই হাদিসকে ভুল বুঝে আমি গত জুমায় বলেছিলাম বলে যে রমজান মাসের বিকেল বেলা মেসোয়াক করা যাবে না দাঁত দ্রাস করা যাবে না মিথ্যা কথা রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় এটা এই দুর্গন্ধ না যে মুখ না মাজার কারণে পরিষ্কার না করার কারণে ময়লা জমে হয় তা না এটা হচ্ছে ক্ষুধার কারণে না খেয়ে থাকার কারণে পাকস্থলী থেকে যে দুর্গন্ধ তৈরি হয় সেটাকে বলা হয়েছে সুতরাং রমজান মাসের আসরের পরও মেসওয়াক করা যাবে আসরের সালাতে মেসওয়াক করা যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আমার উম্মতের জন্য যদি আমি কঠিন মনে না করতাম কষ্টকর মনে না করতাম আমার তুহুম বিশ্বাক ইনদা কুল্লি সলাতিন তাহলে আমি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার জন্য আদেশ জারি করতাম প্রত্যেক সালাতের মধ্যে রমজান মাস আছে কিনা রমজানের জহুর আসর আছে কিনা কাজী পরিষ্কার হয়ে গেল প্রত্যেক সালাতের সময় মেসোয়াক করা নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্না এটা রমজান মাসের জন্য প্রযোজ্য জোহরেও করা যাবে আসরেও করা যাবে কোনো অসুবিধা নেই যাই হোক বলছিলাম যে আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ কেয়ামতের দিবসে মিসকাম্বারের চেয়ে বেশি প্রিয় হাদিসটা সহি বুখারির ছয় হাজার নয়শো চুরাশি সহি মুসলিমের দুই হাজার পাঁচশো বাহাত্তর পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার না মিললে কিতাব সম খুলে পড়তে থাকেন পেয়ে যাবেন ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে ফারহাতান দুটো আনন্দ ঘন মুহূর্ত রয়েছে ফারহাতুন ইনদা ফিতরিহি একটা আনন্দ মুহূর্ত হচ্ছে তখন যখন সে তার করে ওয়াফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি আর দ্বিতীয় আনন্দ হবে তার সবচেয়ে বড় চূড়ান্ত পাওনা আল্লাহর সঙ্গে দিদার এবং সাক্ষাৎ লাভের সময় এতে বোঝা যায় যে সাইমিনদের জন্য আল্লাহর স্পেশাল পুরস্কার হচ্ছে আল্লাহর সাক্ষাৎ লাভ করা দুনিয়ার প্রধানমন্ত্রী সাক্ষাৎ লাভের জন্য মানুষ দরখাস্ত করে সাক্ষাতের কার্ড পেয়ে গেলে ওটাকে হেফাজত করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সাক্ষাৎ লাভ করতে পারে তাহলে কত বড় ধন্য হবে কোরআনে জন্য বলা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه যে ব্যক্তি তার রবের লেখা রবের সাক্ষাৎ লাভ করতে চায় ফালিয়া সে যেন বেশি করে ন্যাক আমল করে আমল করতে হবে ওই ফকিরদের মতো বললে চলবে না নামাজ পড়ে ঢেকিতে রোজা রাখে বাদুরে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যারা শরিয়াকে উপহাস করে শুনে রাখবেন আল্লাহর বিধানকে পালন করতে না পারা এক গুণা কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে অথবা আল্লাহর কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআন পরিষ্কার বলছে লা যারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে তারা আল্লাহর দরবার তারা কাফের বলে গণ্য হয়ে যায় মারেফাত শরিয়াত থেকে আলাদা করে ফেলেছে শরিয়াতের বিরুদ্ধ বিপরীতে মারেফাত বলতে কিছু নেই বর্তমান যুগে এহুদি খ্রিস্টানেরা ইসলামকে ধ্বংস করার জন্য যে সমস্ত পরিকল্পনা নিয়েছে তার মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে সুফিবাদকে জনপ্রিয় করে দাও সুফিদেরকে সাহায্য করো সব জায়গায় এখন বাউল গান মারেফাতের গান তারপরে মুর্শিদি গান বিশাল বিশাল সেমিনার হচ্ছে ব্যাপকভাবে প্রচার হচ্ছে কিসের লক্ষণ এহুদি খ্রিস্টানরা জানে যখন মুসলিম জাতি বাউল হয়ে যাবে পঞ্চরস খাওয়া শুরু করবে মানুষের পেশাব খাবে পায়খানা খাবে বীর্য খাবে হায়েজের রক্ত খায় সিদ্ধি করার জন্য সমস্ত কাজগুলো করে থাকে এই পর্যায়ে যখন চলে যাবে ওইগুলো মানুষ থাকবে না ওরা আর দুনিয়া নিয়ে চিন্তা করবে না ওরা এখন কেবল শয়তানি হয়ে যাবে আর আমরা শাসন চালাবো ওদেরকে আমরা শাসন করব এটাই হচ্ছে ওদের পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বর্তমান যুগে মাজারের উৎপাত শুরু হয়েছে বীর সুফিদের উৎপাত শুরু হয়েছে ভান্ডারি আটটসি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপুরী এনায়েতপুরী মাঝবান্ডারি এরকম ভাবে রাজারবাগি কুতুববাগি এই সমস্ত সব পীরগুলোকে এহুদি খ্রিস্টানরা অর্থ দিয়ে সমর্থন দিয়ে তাদের সব কিছু মিডিয়া সাহায্য করে সাহায্য করছে কিসের লক্ষণ মানুষকে কোরআন সুন্না থেকে সরিয়ে দিয়ে মারেফাতের নামে ভণ্ডামির মধ্যে লিপ্ত করে দেওয়া জিকির করো হু হু করো আর কি জিকির যে করে গাড়িতে মাইক লাগাইয়া তারপরে হু হু হু কি যে করছে ভণ্ডামি আল্লাহর দিনের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে উপহাস করা হচ্ছে মজাক করা হচ্ছে আল্লাহর নবীর সাহাবিরা এরকম জিকির করেন নাই আল্লাহর নবী নিজে এরকম লাফিয়ে নিচে কুদে জিকির করেন নাই আল্লাহর নবীর সাহাবিরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই ভাইরা আমার আলোচনা হচ্ছিল আল্লাহ তারা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভ করতে চায় সে যেন আমলে সলে করে ন্যাক আমল করে আর কি করবে ন্যাক আমল করবে আর কি করবে আহাদা এবং তার রবের এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে কি না করে শরিক করা যাবে না যদি কোনো অংশে আল্লাহর ইবাদত করলো সাথে পীরদেরকে ভায়া বানাইলো আল্লাহর এবাদত করলো পীরের নামে পশু জবাই করলো আল্লাহর এবাদত করলো মাজারের নামে পশু জবাই করলো আল্লাহর ইবাদত করলো আর বিশ্বাস করলো কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আল্লাহর ইবাদত করে আবার বিশ্বাস করে পীর সাহেবের কাছে গেলে সন্তান হয়ে যায় আল্লাহর ইবাদত করে আবার গজার মাছের বিশ্বাস করে পীর সাহেবের রুহুটা গজার মাছে ঢুকে গেছে কচ্চপে ঢুকে গেছে কুমিরে ঢুকে গেছে এরকম বিশ্বাস যারা পরে তারা ইমান দাবি করা সত্ত্বেও মুশরেক ইমান দাবি করা সত্ত্বেও কোরআনের সুরা ইউসুফ একশত ছয় নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি তাদের মধ্যে বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও মোশরেক ওয়ামায়ুমিন তাদের বেশিরভাগ লোক ইমান আনে না ইল্লা তবে ইমান আনে অহুম কোন সেরেক যুক্ত অবস্থায় পীরের মুরিদ্রা সেরেক করে পীর সাবদেরকে ভায়া মাধ্যম মনে করে পীর সাবদেরকে দাতা মনে করে সন্তান দাতা রিজিক দাতা মনে করে পীর সাবদের পায়ে সেজদা করে পীর সাবদের সম্পর্কে আকিদা রাখে পীর সাব কলবের খবর খবর জানে কাশপু খোলা থাকে সব দেখে বিশ্বাবরা যা কিছু চায় দিয়ে দেয় এ হচ্ছে পীরের মুরিদদের শিরিক আর রাজনৈতিক লিডারদের শিরিক হচ্ছে মন্ত্রী এমপিদেরকে আইন প্রণেতা বিশ্বাস করা আর জনঘোষকের আদর্শ পালন করা নেতা নেত্রীর পায়ে পড়ে যাওয়া তাদের হুকুমে আল্লাহর বিধানকে অমান্য করা অন্যায় কাজ করা এরকম ভাবে দুই জাত দুই রকম শিরিকে লিপ্ত আছে একদল রাষ্ট্রীয় শিরিকে আর একদল ধর্মীয় সেরেকে লিপ্ত আছে বিস্তারিত জানার জন্য আমার কিতাবের হজ পড়বেন আমি সেখানে রাষ্ট্রীয় সেরেক এবং ধর্মীয় সেরেক আলাদা করে লিখে দিয়েছি ভাইয়েরা আমার এ কারণে আল্লাহ তালা বলছেন আহাদা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় আল্লাহর দিদার লাভ করতে চাও সেই জন্য ন্যাক আমল করে এবং সাথে সাথে শর্ত দেওয়া হয়েছে ওয়ালা ইউশরিক বি এবাদাতে রব্বিহি কারণ যদি আল্লাহর সঙ্গে শিরিক করা হয় সে জান্নাতি না জাহান্নামি কোরআন পরিষ্কার বলেছে ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া জালিমিনা মিন আনসার আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার উপরে জান্নাত জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাতকে হারাম করে দিয়েছেন পীরের মুরিদ কাজে তাহলে আমরা আল্লাহর আরো শিখে লাভ দিয়ে উঠবো আল্লাহ বলেন না না ওয়ামা ওয়াহুন্নার ওর ঠিকানা হচ্ছে জাহান নামের আগুন বলে পীর সব ছাড়াই নিয়ে আসবে আল্লাহ তারও জব দিয়েছেন এই মুশরিকদের জন্য জালিমদের জন্য সাহায্যকারী থাকবে না কত গুরুত্বপূর্ণ আয়াত এজন্য আল্লাহ তালা বলছেন লা শিরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না শিরিকা লাজুল আজিম শিরিক হচ্ছে বড় জুলুম শিরিক কি এজন্য ন্যাক আমল কবুল হওয়ার জন্য শর্ত আছে আল্লাহ তালা শর্ত আরোপ করেছেন মার্কাজ পর্যন্ত যাদের আসার সুযোগ হয়েছে ভালো করে বুঝে নাও তুমি আমল যত বেশি করো আল্লাহ তারা শর্ত আরোপ করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন এবং তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সাথে মিশ্রণ ঘটায় নাই সেরেক করে নাই আল্লাহ তারা বলছেন উলাইকা লাহমুল আমন তাদের জন্য রয়েছে নিরাপত্তা অহম মোহতাদুন এবং তারাই হৃদায়ত প্রাপ্ত বলছিলাম রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর দিদার এবং আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাতের সময় হাদিসটা আছে সহি বোখারির ছয় হাজার নয়শো চুরাশি সহি মুসলিমের দুই হাজার পাঁচশো তিয়াত্তর নাসাইর দুই হাজার দুইশো এগারো তিরমিজির সাতশো একষট্টি ইবনে মাজার এক হাজার ছয়শো আটত্রিশ নম্বর হাদিস এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সিয়ামের ফজিলাত সম্পর্কে আলোচনা হচ্ছিল আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আসিয়াম জুন্নাতুন সিয়াম হলো ঢাল ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল ওয়াইনুমরুন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম হলো ঢাল সুতরাং সিয়াম অবস্থায় কেউ যেন অশ্লীল কথাবার্তা না বলে অশ্লীল এবং বেহায়াপনা কাজ না করে এমনকি কেউ যদি তার সঙ্গে ঝগড়া করতে আসে অথবা গালিগালাজ করে তাহলে সে যেন বলে দেয় ইন্নি সাইমুন ইন্নি সাইমুন আমি সাইম আমি সাইম আমি রোজাদার আমি রোজাদার হাদিসটা সহি বুখারির এক হাজার আটশো চুরানব্বই নম্বর হাদিস এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামের মাধ্যমে মানুষের গুনাহ মিটে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনাতুর রাজুলে ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা আস-সালাতু ওয়াস-সাওমু ওয়াস-সাদাকা মানুষ গুনায় লিপ্ত হয় আল্লাহর কাছে পরীক্ষায় লিপ্ত হয় গুনাহে জড়াইয়া পড়ে কিসের কারণে ফি আহলিহি পরিবারের কারণে ও মালিহি সম্পদের কারণে অবলাদিহি সন্তানের কারণে ও জারিহি প্রতিবেশীর কারণে এরপরে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন তুকাফিরুহা আসসালাতু ওয়াস-সাওম ওয়া সাদাকা আর এই সমস্ত গুনাহগুলোকে কাফফারা হয়ে যায় মিটিয়ে দেয় সালাত সিয়াম এবং দান খারাপ সাদাকা হাদিসটা আছে সহি বোখারি পাঁচশো পঁচিশ সহি মুসলিমের সাত হাজার চারশো পঞ্চাশ তিরমিজির দুই হাজার দুইশো আটান্ন নম্বর হাদিস কোরআনে আরো বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউজহিবনা সাইয়াত নিশ্চয়ই ন্যাক আমল গুনাহগুলোকে মিটিয়ে দেয় সিয়ামের মাধ্যমে তার ব্যতিক্রম নয় সূরা হজের 114 নম্বর আয়াত কিন্তু শর্ত হচ্ছে গুনাহে কাবিরা এর জন্য আলাদা অবাক করতে হবে কোরআন বলছে ইনতাজতানিবু কাবায় রামাতুন তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম যদি তোমরা ইনতাজতানিবু যদি তোমরা এজতে না করো দূরে থাকো নিরাপদ দূরে থাকো কাবায়রা মা তুনহাউনা আনহু তোমাদেরকে যে সকল গুনার থেকে বারণ করা হয়েছে সে সকল গুনাহের মধ্য থেকে যেগুলো কাবিরা এগুলোর থেকে বিরত থাকো নুকাফির আনকুম সাইয়াতিকুম আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে সব মাফ করে দিব ওয়ানুদখিলকুম এবং তোমাদেরকে সম্মানজনক জান্নাতে প্রবেশ করাবো সূরা নিসার নম্বর আয়াত এ কারণে সিয়ামের বিষয়টা আমাদের মনে রাখতে হবে সিয়াম অবস্থায় গুনাহে কাবিরার থেকে দূরে থাকতে হবে তাহলে ছোট গুণগুলো এমনি মাফ হয়ে যাবে সে অবস্থায় শয়তানকে বন্দি করে দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইদা দাখালা রামাদানু ফুতিহাত আবু আবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবু আবুল জাহান্নাম যখন রমজান মাস শুরু হয়ে যায় তখন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সমস্ত গেটগুলোকে খুলে দেওয়া হয় অসুল সিলাতি শায়াতিন এবং বড় বড় শয়তানগুলোকে বন্দি করা হয় গ্রেফতার করা হয় বোখারের তিন হাজার সাতচল্লিশ মুসলিমের দুই হাজার তিনশো তেষট্টি নাসাইয়ের দুই হাজার ছিয়ানব্বই আপনি বলবেন যে রমজানেও তো মানুষ অন্যায় করে আসল বিষয়টা হচ্ছে বড় বড় শয়তানদেরকে বন্দি করা হয় ছোট ছোট শয়তানগুলো থেকে যায় তাছাড়া তাছাড়া আপনারা জানেন শয়তানের চেয়ে বড় শয়তান আমাদের সঙ্গে আছে যাকে বলা হয় নকশে মারা বারো নম্বর পাড়ার প্রথম আয়াত দেখবেন আল্লাহ তালা বলছেন ইসুফ আলাহাম বলেছেন ইন অমা উবারিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসু আমি নিজের নফসকে আমি নিজের প্রবৃত্তিকে আমি নিজের নফসকে হ্যাঁ, বরি মনে করি না দোষ মুক্ত মনে করি না কেননা নফস সব সময় অন্যায় কাজের জন্য আহ্বান করতে থাকে ইবলিসকে যখন আল্লাহ তারা হুকুম দিলেন আদমকে সেজদা করো ইবলিস আদমকে সেজদা করলো না তাকে কে ধোকা দিয়েছিল সে বলল আমি তো আদমের চেয়ে বড় এই ধোকা তাকে কে দিয়েছিল তার আগে আর কোন ইবলিশ শয়তান ছিল না কে ধোকা দিল তাকে নিশ্চয় ধোকা দিয়েছিল তার নফসে তার প্রবৃত্তি তাহলে বোঝা যায় ইবলিশকে ইবলিশ বানাইল যেই শক্তি শয়তানকে শয়তান বানিয়ে ছাড়ল যে শয়তান সেই শয়তান নফসে আম্মারা এটা প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে সে মানুষকে কুমন্ত্রণ দিতেই থাকে এজন্য হাদিসে প্রশ্ন করা যাবে না যে শয়তান বন্দি হয় তাহলে মানুষ কেন শয়তানি করে কারণ শয়তানকে যে শয়তান বানিয়েছে সে তোমার ভিতরে এখনো আছে ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা কানা আব্বালু লাইলাতিম মিন শাহরি রমাদান যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয় সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নে ওই সময় শয়তান ও সময় শয়তানগুলো বন্দি করে দেওয়া হয় ও মারাদাতুল জিন্নে এবং জিনদের মধ্যে যারা অহংকারী বড় বড় কট্টরপন্থী সে জিনগুলো বন্ধ করা হয় এতে বোঝা যায় ছোট জিনগুলো খালি থাকে ছোট ছোট শয়তান থাকে এরপরে আল্লাহর পক্ষ থেকে অয়ুনাদি মোনাদিন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে ইয়া আকবেল ইয়া ওহে মঙ্গল কামনাকারী আল্লাহর নৈকট্য অর্জনে আগ্রহী তোমরা আগে বাড়ো সামনে বাড়ো বেশি করে ন্যায় কামল করো ওয়া বাগিয়া আকসির ওহে অন্যায়কারী দুষ্ট লোকেরা তোমরা তোমাদের দুষ্টমিকে থামিয়ে দাও এই ঘোষণা করতে থাকে আর বলছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলাতিন আল্লাহ তাআলা প্রতি রাতে অসংখ্য লোকদেরকে জাহান্নামের দপ্তর থেকে নাম কেটে দিয়ে মুক্ত করে দেন সুনানে তিরমিজির ছয়শো সাতাত্তর নম্বর হাদিস এবনে মাজার এক হাজার ছয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস ভাইরা আমার এমনি ভাবে রমজানের অনেক মর্যাদা রয়েছে আমরা এই রমজান মাসকে কিভাবে বরণ করব এই রমজান মাস তবার মাস বেশি করে তবা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু যে ব্যক্তি গুনাহের থেকে তবা করে সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তার আর কোনো গুনাহই নাই তবা কিভাবে করবেন তবার পদ্ধতি কি আদব কি তবার মানে কি এ সম্পর্কে আমার কিতাব দোয়াটা পড়বেন কিতাব দোয়ার মধ্যে বিষয়গুলো লেখা আছে দোয়ার আদব দোয়া কেন কবুল হয় না দোয়া কি কারণে কবুল হয় কখন কবুল হয় দোয়া করতে গিয়ে মনের ভিতরে কেমনে তবা করতে হবে এ বিষয়গুলো দেওয়া আছে তবার মানে হচ্ছে অতীতের অন্যায়ের জন্য লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করা এটার নাম তবা তবা মানে এই নয় ইন্ডিয়াতে দেখেছি গালে থাপ্পড় মারা বলে তবা তবা তবা এটার নাম তবা নয় এটা তবার সঙ্গে উপহাস করা তবা মানে হচ্ছে অতীতের অন্যায়কে স্মরণ করে দুঃখিত হওয়া লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে সেজন্য দুই নাম্বার কাজ ক্ষমা চাওয়া তিন নাম্বার কাজ হচ্ছে ভবিষ্যতে ওই কাজ না করার জন্য অঙ্গীকার করা এরকম করার নাম হচ্ছে তবা আল্লাহ তারা বলছেন কোরআনে নিশ্চয় আল্লাহ তারা তবাকারীদেরকে ভালোবাসেন মহব্বত করেন সুরায় বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত ভাইরা আমার তবা করতে হবে অনেকে লেখে পীরা লিখে দিয়েছে বইতে বান্দা তবা করলে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে আল্লাহ মাফ করে আপনাদেরকে বই খুলে দেখিয়েছি চরমনাই এ পীরের বেদে মারে ফাতের চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা লেখা আছে কিন্তু আল্লাহ তারা কি বলছেন শুনুন আল্লাহ তারা বলছেন মাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ রহিমা আল্লাহ তারা বলছেন আমাল যে ব্যক্তি অন্যায় করলো সু করলো পাপ করলো খারাপ কাজ করলো এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ কি ধিক্কার দিবেন আল্লাহ তারা কোরআনে বলছেন আর রাহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে এবং দয়ালুও পাবে খালি ক্ষমা করি ছাড়বেন না দয়াও করবেন আল্লাহ তারা পরিষ্কার বললেন যে ব্যক্তি অন্যায় করেছে পাপ করেছে গুণা করেছে অথবা নিজের জুলুম করেছে অত্যাচার করেছে সুম্মা অথবা আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ তারা বলছেন রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ভাবে দয়ালু পাবে শুধু এ পর্যন্তই না আল্লাহ তালা অভয় দিচ্ছেন কোরআনের সুরায় জুমার এর তিপ্পান্ন নাম্বারাতে বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে সীমা লঙ্ঘন করেছে তাদেরকে জানিয়ে দিন লা রহমাতিল্লাহ ও বান্দা তুমি আল্লাহ রহমাতে নৈরাশ হইও না জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব ক্ষমা করে দিবেন সব ক্ষমা করে দিবেন এখানে বলা হয় নাই পীরের কাছে যাইতে হইবে পীর অনুনয় বিনয় করে বললে তারপরে মাফ করবেন নইলে মাফ করবেন না আল্লাহ তারা বলছেন রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ ক্ষমাশীল আর দয়ালু সুরায় জুমার উনচল্লিশ নাম্বার সুরার তেপ্পান্ন নাম্বার আয়াত শুধু এ পর্যন্তই না আল্লাহ তালা তো বলেছিলেন পিসাবদেরকে পিসাবদেরকে বলেছিলেন আলেমদেরকে বলেছিলেন নব্বে এবাদি আন্নি আনাল গফুর রহিম নব্বি জানিয়ে দাও আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও আন্নি আনাল গফুর রহিম নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তারা বলেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমি ক্ষমাশীল ক্ষমা করব পীর বলো না ক্ষমা করবেন না আল্লাহর হুকুমের উল্টা করলো কিনা কোরআন পাবেন সুরাই হেজের পনেরো নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াত পনেরো নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন নাব্বি নাব্বে মানে জানিয়ে দাও খবর দিয়ে দাও সংবাদ দাও আমার বান্দাদেরকে আন্নি আনাল গফর রহিম নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং দয়ালু আমি ক্ষমাশীল আমি দয়ালু এটা জানিয়ে দাও আল্লাহ বলেন জানিয়ে দাও ক্ষমাশীল দয়ালু পীর জানিয়ে দিল আল্লাহ মাফ করে চান না পীরেরটা মানবেন আল্লাহটা মানবেন ভাইয়েরা আমার শুধু এ পর্যন্তই না আল্লাহ তালা কোরআনে সুরায় গাফের চল্লিশ নম্বর সুরা চল্লিশ নম্বর সুরার ষাট নাম্বার আল্লাহ বলছেন অকাল রব্বুকুম উদউনি আস্তাজিবে লকুম তোমাদের রব বলছেন অকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন উদউনি আস্তাজিবে লকুম তোমরা আমাকে ডাক দামে তোমার ডাকে সাড়া দিব এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন যারা আল্লাহর ইবাদতের থেকে গাফেল থাকে অহংকার করে আল্লাহ তাদেরকে অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে প্রবেশ করাবেন এখানে বলা হয়েছে শুরুতে উদৌনি আত্মা দিবে লাকুম আমাকে ডাক দামি তোমার ডাকে সারা দেবে কোনো ভাইয়া মাধ্যম আছে রমজান মাস তবার মাস ইস্তেকফারের মাস সরাসরি আল্লাহর কাছে তবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান কোরআন বলছে আল্লাহ দূরে না আল্লাহ তোমার ডাক শুনেন ভায়া লাগবে না মাধ্যম লাগবে না সুরায় বাকারা এই সুরার একশত ছিয়াশি নাম্বার এক পড়ুন আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব হে নবী যদি লোকেরা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি কত দূরে আছি ডাক শুনি কিনা আল্লাহ বলছেন ফাইন্নি করিবুন আমি বান্দার কাছে আছি আমার এলেম আমার জ্ঞান তার সঙ্গে আছে উজিব দাওয়াতাদ দাই ইদা দাহানি আমি আহ্বানকারী আহ্বানের সাড়া দেই যখন সে আহ্বান করে আরবি কোরআনের ভাষা বুঝতে পেরেছেন আমি যাকে সারা দেই যখন সে আহ্বান করে আহ্বান করে পরে আর সারা দেই আগে যেন তার ডাক দেওয়ার আগেই আমি কবুল করে ফেলি কোরআনের ভাষা পড়বেন কোরআন পড়বেন অনেকে বলে না না কোরআন পড়া যাবে না কোরআন পড়তে পনেরো টাইম লাগে মিথ্যা কথা বলেছে আল্লাহ বলছেন কোরআন বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলি যিকরি ফাহাল মিন মুদ্দাকির আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি আছো কোনো ব্যক্তি কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য কোরআন পড়তে হবে ওই যে ব্রাহ্মণরা হিন্দুদেরকে ঠকায় আর বলে মহাভারত হে নম হিন্দু ধরতে পারবে না ব্রাহ্মণরা ধরবে মুসলমানদের মধ্যে তা শুরু হয়ে গেছে এখন বলা হয় কোরআন পড়তে পনেরোটা ইলেম লাগে ওটা তোমাদের নাই তোমরা ধরবা না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা এরপর অংশ বললাম না একটা কবিতা আছে এরকম ভাইয়েরা আমার একটা নাস্তিক কবিতা বলেছিল ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম সবার এমন স্বাধীনতা তো যাই হোক আমাদের ধর্মটাকে তাই বানাচ্ছে কোরআন ধরা যাবে না কোরআন ছোঁয়া যাবে না কোরআন পড়া যাবে না কোরআন তাবিজ থেকে গলায় ঝুলো আর মরলে কেউ খতম করাও আর হুজুদেরকে পয়সা দিয়ে দাও ভাইয়েরা আমার এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সারা বিশ্বে মুসলিম জাতির সামনে পরিষ্কার করে তুলে ধরুন কোরআন খতম করার জন্য নাজিল হয় নাই পয়সার বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে মুর্দারের জন্য কোরআন খতম করা হারাম যে পড়ে সে হারাম কাজ করে যে পড়ায় সে হারাম কাজ করে সুরায় বাকারা একচল্লিশ নম্বর আয়াতের তাফসির খুলে দেখুন মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন চেপেছে ওই তাফসিরে খুলে দেখুন মারিফুল কোরআনের একশো সুরায় বাকারা একচল্লিশ নম্বর আয়াত তাফসিরে লেখা আছে মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিক বিনিময়ে কোরআন খতম পড়া সম্পূর্ণরূপে হারাম যে পড়ায় সে হারাম কাজ করে যে পড়ে সেও এটা মুফতি জসিম উদ্দিন রহমানের ফতুয়া না এই ফতুয়া ফতুয়ায় স্বামীতে আছে আনাফি মাজার বড় কিতাব ফতুয়ায় স্বামীতে আছে শেফাউল আলিলে আছে এমনি আবদিন স্বামী লিখেছেন এই ফতুয়া আছে মা আরিফুল কোরআনে তারপরেও যারা রমজান মাস এলে পরে পয়সার বিনিময়ে খতম করার জন্য গ্রুপ তৈরি করে এদের মধ্যে ঠিকাদার তৈরি করে কন্ট্রাক্ট নেয় খতম করার জন্য সেই লোকগুলো আল্লাহর কালামকে তুচ্ছ তাচ্ছল্য করছে হারাম কেন জড়িত আছে এই হারাম খোরদের থেকে ইসলামকে রক্ষা করার দায়িত্ব আপনাদের এই হারাম খোরদের বিরুদ্ধে প্রতিবাদ করা দায়িত্ব আপনাদের কোরআন খতম করার জন্য নাজিল করা হয় নাই কোরআন নাজির হয়েছিল এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কোরআন দিয়ে আল্লাহর নবী দেশ শাসন করেছেন আবু বকরের সংবিধান ছিল কোরআন ওমরের সংবিধান ছিল কোরআন ওসমানের সংবিধান ছিল কোরআন আলীর সংবিধান ছিল কোরআন কামত পর্যন্ত মুসলিম জাতির সংবিধানে কোরআনে কারি কোরআন ছাড়া মুসলিমদের কোনো সংবিধান হতে পারে না মুসলিমরা যদি কোনো সংবিধান রচনা করে আর কোরআনের কোন বিধানকে বাতিল করে বিকল্প কোন ধারা সংযোজন করে মুসলিম জাতি ওই সংবিধান মানতে পারে না ভাইয়েরা আমার মনে রাখতে হবে আপনাকে হয়তো বলবে তুমি সংবিধানের বিরুদ্ধে বলেছ রাষ্ট্রদ্রোহী হয়ে গেছ আমি বলবো আমি তোর মানব রচিত সংবিধানের বিরুদ্ধে বলার কারণে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর কালামের বিরুদ্ধে বলার কারণে তুই আল্লাহ দ্রোহী হয়ে গেছ আমরা হাজার বার রাষ্ট্রদ্রোহী হতে রাজি আছি একবারের জন্য আল্লাহ দ্রোহী হতে রাজি নাই ভাইয়েরা আমার মনে রাখতে হবে মুমিনদেরকে মমেনরা আল্লাহর কালাম নিয়ে পড়াশোনা করবে কোরআন পড়বেন কোরআন কি সুন্দর বলেছে উজিব দাহানি যখন কোনো আহ্বানকারী আহ্বান করে আমি তার ডাকে সারা দেয় আমি ডাকে সারা দেই যখন সে ডাকে আমি সারা দেই আগে যখন ডাকে পরে শব্দটা এসেছে আমি সেজন্য বলছিলাম কোরআন পড়বেন কোরআনে আরো বলা হয়েছে আমি বান্দার গর্দানের সাহারকের চোখ আছে এটা আছে সুরায় কাফ পঞ্চাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে ভাইরা আমার আল্লাহ তালা পরিষ্কার করে কোরা বলেছেন ইয়া হামিদ ওহে দুনিয়ার মানব সকল সকল মানুষকে বলা হচ্ছে সকল মানুষের মধ্যে পীর বাবা খাজা বাবা গাদা বাবা লেঙ্কা বাবা সব রয়েছে নাস ওহে পৃথিবীর মানব সকল আন্তুমুল ফুকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমরা সব তোমাদের পীর ফকির মুরিদ ফকির প্রধানমন্ত্রী ফকির বিরোধী নেত্রী ফকির আন্তমুল ফকর তোমার মাদারওয়ালা ফকির দরগাওয়ালা ফকির গাউস ফকির কুতুব ফকির আব্দাল ফকির আন্তমুল ফকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা ধনীকে আর বাকি সব কি কোথায় আছে কোরআনের সুরায় ফাতের তিপ্পান্ন নম্বর সুরার পনেরো নম্বর আয়াত কত নম্বর সুরা তেপ্পান্ন নম্বর সুরার পনেরো নম্বর আয়াত আল্লাহ তারা এ পর্যন্ত বলি ক্ষান্ত করেন নাই এরপরে বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারা তোমরা প্রার্থনা করছো নেতা নেত্রীর কাছে খাজা বাবার কাছে গাজা বাবার কাছে আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন আমসালুকুম তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকছো যাদের কাছে খাজা বাবা বলে আহ্বান করছো আর যাদের কাছে সন্তান চাচ্ছ রিজিক চাচ্ছ যাদের কাছে তোমরা প্রার্থনা করছো আল্লাহ তারা বলছেন এবাদুন আমসালুকুম তারা তোমাদের মতোই আল্লাহর বান্দা তারাও কি তুমি যেমন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ওরাও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তুমি যেমন ফকির ওরাও কি এরপরে আল্লাহ বলছেন ফাদুহম পাল্লে ডাকো লাকুম দেখি তোমাদের ডাকে কি তারা সাহায্য করতে পারে ইনকুম তুম সাদেকিন যদি তোমরা সত্যিকার অর্থে সাদেকিন হয়ে থাকো এই রমজান মাস কেয়ামুল্লাইলের মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যেই ব্যক্তি রমজান মাসে সাওম রাখলো যে ব্যক্তি রমজানের সাওম রাখলো ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে আল্লাহ রসুলাম বলছেন গোফের আলাহুমা তাকাদ্দামিং দাম্বিহি তার পিছনে সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি রমজান মাসে কেয়াম করলো তারাবি পড়লো ইমানের সঙ্গে স্বভাবের উদ্দেশ্যে পয়সা নেওয়ার জন্য না সুন্দর ললিত কণ্ঠে কোরআন শুনাইল জানে যে রমজানের শেষে সাতাইশে রাত্রে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে এই বিনিময়ের জন্য না আল্লাহ রসুলাম বলছেন অমান কামা রমাদানা ইমান সাবান যেই ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করলো কেয়ামুল লাইল করলো তারাবি পড়লো ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে তার পিছনের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় মুসলিম শরীফের এক হাজার আটশো ষোলো নম্বর হাদিস ভাইরা আমার কেয়ামুল লাইল করা এরপরে তবা ইস্তেকফার করা কোরআন তেলাওয়াত করা এমনি ভাবে তেলাওয়াতে কোরআন রমজান মাস কোরআনের মাস বেশি করে কোরআন তেলাওয়াত করা এতে কাফের নিয়াত রাখা আমাদের এখানে আমি ঘোষণা করে দিচ্ছি রমজান মাসে এখানে তারাবি হয় এবং হাফেজরা খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে একটা অক্ষর বোঝা দেন এমনটা হয় না আপনাদেরকে আহ্বান করছি রাত্রে যদি যাওয়ার সুযোগ না থাকে পুরো রমজানের জন্য আমরা ব্যবস্থা করেছি আপনি দেড় হাজার টাকা দিয়ে ভর্তি হবেন ভর্তি ফি দেড় হাজার রমজানে থাকা খাওয়া ফ্রি আর রমজানের শেষ দশকে সবদের ভাইদেরকে আমি আহ্বান করছি এতে আবার জন্য চলে আসবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবেন পুরা দশ দিন থাকা খাওয়া ফ্রি ইনশাল্লাহ ভর্তি ফি নেওয়া হচ্ছে একটা বিশেষ কারণে আর দাওয়া দিচ্ছি এই এই জুলাই মাসের ছাব্বিশ তারিখ আগামী শুক্রবারের পরের শুক্রবার দিনব্যাপী সারাদিন নয়টার থেকে শুরু করে ইফতার পর্যন্ত আপনাদের জন্য রয়েছে জাকাত উপর আলোচনা ফেকুদ জাকাত এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা সবাই থাকবো ফ্রি প্রশিক্ষণ এটা এবং বিকেলে ইফতার করানো হবে ইফতার করে বিদায় হবে আপনাদের সকলকে দাওয়াত রইল লিফলেট আছে লিফলেট নিয়ে যাবেন এবং যারা যেখানে আছেন সব জায়গায় প্রচার করবেন ভাইরা আমার বলছিলাম এই থেকে আপনি ইনশাল্লাহ আলোচনা সামনে জমা করতে হবে আল্লাহ সুবহানাহু এই রমজানের ব্যাপারে যা কিছু বলা হলো আমল করার তৌফিক দান করুন আমিন রমজানের বিষয়গুলো গত জমা আলোচনা করেছি সম অর্থ কি সম ভঙ্গের কারণ কি কি কারণে ভাঙবে না যারা এই জুমায় ছিলেন না তারা আমার কেতাব সম পাওয়া যাবে ওটা কিনে নেবেন ওর ভিতরে সুন্দর করে লেখা আছে কি কি কারণে সম ভেঙে যায় কি কারণে ভাঙে না সমের ফজিলত কি রমজান মাসকে আমরা কিভাবে ইস্তেকবাল করব রমজান কেমন বরণ করব কেমনে কাটাবো এই সব বিষয়গুলো লেখা আছে কেতাবু সম কি নাম কিতাবুস সম পাওয়া যাবে আমাদের পরে ওটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের সনটা শুদ্ধ হবে আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন অসল্লাহ তাআলা নবীর মোহাম্মদ ওয়া আলী